वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं শ্রীমদ্ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখানোর চাই চেষ্টা করছেন অর্জুনের মাধ্যমে আমরা যারা জীব তাদেরকে দেখানোর চেষ্টা করছেন কিভাবে আমরা ধ্যানের মাধ্যমে যোগশাস্ত্রে আমরা যে পর্যায় ধারণা ধ্যান সমাধি এই ধারণা ধ্যান সমাধির মাধ্যমে মানুষ কীভাবে তাঁর স্বরূপ অনুভূত হয় আমাদের জীবনের যদি উদ্দেশ্য আমরা দেখি আমরা প্রতিটি ক্ষেত্রে সে কর্ম হোক ভক্তি হোক জ্ঞান হোক যোগ হোক সর্বক্ষেত্রে আমাদের উদ্দেশ্য আমরা আমাদের যে স্বরূপ আমাদের যে বাস্তব সত্তা সেই সত্তা একীভূত হতে চাই আমরা কি জন্য এসছি আমাদের কি স্বরূপ সেই প্রকৃত স্বরূপ আমরা জানতে চাই স্বামীজির বইগুলো যদি আমরা পড়ি সেখানে দেখবেন স্বামীজি বলছেন আমরা ব্যবহারিক জগতে আমরা প্রতিনিয়ত প্রতিটি ক্ষেত্রে সংসারের জীবনে বা পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে আমরা কি করে অনেক কিছু কর্ম করি কর্মটি করার সাথে সাথে তার যে ক্রিয়াটি তার যে ফলটি তার যে উপকারিতাটা সেটাও আমরা সচক্ষে দেখতে পাই আমি যে কাজটি করলাম তার কি রেজাল্ট সেটা আমরা সহজে দেখতে পাই তার যে ক্রিয়া সেটা আমরা দেখতে পারি কিন্তু আমাদের ক্ষেত্রে অন্তরের দিক দিয়ে অন্তরের দিকে কিছু ক্রিয়া কাজ করে যেমন আমরা যখন শ্বাস নিচ্ছি বা আমরা যখন খাওয়ার খাচ্ছি আমরা যখন কোনো একটি বস্তুকে গ্রহণ করছি সাথে সাথে তার সাথেও কিছু ক্রিয়া আমাদের মধ্যে প্রতিনিয়ত করতে থাকে যেগুলো আমরা কিছুই জানি না আমি যে শ্বাসটি নিলাম বা আমি যে খাওয়ারটি খেলাম খাওয়ারটি খাওয়ার পর খাওয়ারটা কী হচ্ছে আমরা কিন্তু জানি না খাবারটা খেয়ে তার থেকে কীভাবে কী হচ্ছে স্বামীজি বলছেন আমার মধ্যে আমার মধ্যে আর অন্য কোনো বস্তু নেই আমার মধ্যে আমিই আছি আমি সেই সমস্ত ক্রিয়াগুলো করছি ফলে সেই ক্রিয়া সেই ক্রিয়াকেও আমরা ইচ্ছা করলে আমরা যদি ঠিকভাবে সেটা স্বচালিত করতে পারি সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি এই কন্ট্রোল করার একটি পদ্ধতি হচ্ছে যোগ যোগ সাধনা যোগ সাধনা শাস্ত্র আমরা বলছেন স্বামীজির বইগুলো যদি পড়েন দেখবেন কত সুন্দরভাবে কত সুন্দর বিস্তারিতভাবে তিনি কত দূরদর্শিতার সাথে যাতে আমরা আমাদের ব্যবহারিক জীবনে বাস্তব জীবনে নিতে পারি এবং জীবনটাকে সেই পথে চালিত করতে পারি সেদিকে দৃষ্টি রেখে লক্ষ্য রেখে তার যে উপদেশ তার যে বক্তৃতা তিনি বলছেন প্রত্যেক বিদ্যার এক একটা নির্দিষ্ট প্রণালী আছে আমরা কর্মের ক্ষেত্রে দেখেছি ভক্তির ক্ষেত্রে দেখেছি জ্ঞানের ক্ষেত্রে দেখেছি এই গীতার ক্লাসে আমরা কর্মের ক্ষেত্রে দেখেছি তার একটা বিশেষ পদ্ধতি আছে ভক্তির ক্ষেত্রে আমরা যখন ভক্তির যোগে যাব সেখানে দেখবেন ভক্তির ক্ষেত্রেও কিছু বিধি আছে নিয়ম আছে কিছু করণীয় আছে কিছু অকরণীয় আছে স্বামী বা শাস্ত্র আমাদেরকে অনেক অনেক অনেক কিছু উপদেশ দেয় কিন্তু আমরা সেই উপদেশ আমরা যদি না জীবনে নিতে পারি যেখানে যে ক্লাস শুনছি বা শাস্ত্রের কথা শুনছি ঠাকুর স্বামীজির কথা জানি বই পড়েছি জানি সেখানেই সার্থক স্বামীজি বলছেন তিনি হচ্ছেন ধার্মিক যে কিনা সেটা নিজের জীবনে নিয়ে সাধনা করেছেন ফলে সাধনাটার উপর খুব জোর দিচ্ছেন সাধনাটা হচ্ছে খুব প্রয়োজন স্বামীজি বলছেন সমস্ত যুগে স্বামীজির বইগুলো যদি পড়েন সেখানে বলছেন সমস্ত যুগে সমস্ত মহাপুরুষ অবতার পুরুষরা এই সত্যই তারা প্রচার করে গিয়েছেন সত্যটা কি যে যে সমস্ত মহাপুরুষরা অবতার তারা প্রচার করে গিয়েছেন যে শুধু শিক্ষার সাথে সাথে শুধু শিক্ষা শিক্ষার সাথে সাথে সেটা আমাদের জীবনে বাস্তব জীবনে নেওয়া সাধন ভজনের মাধ্যমে এই জন্য এই যে বিদ্যা রাজবিদ্যা রাজবিদ্যা রাজগুরীয় যোগ দর্শনকে বলা হয় রাজবিদ্যা অনাশ্রিত কর্মকলম এখানে প্রথমেই ভগবান এগুলো আমরা আলোচনা করেছি তবুও আমরা পুনরাবৃত্তি করব অনাশ্রিত ভগবান বলছেন অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতীয় সসন্ন্যাসী স যোগী চ ন নিরগ্নির ন চাক্রিয় ভগবান বলছেন কর্মফলে যদি তৃষ্ণা রহিত হতে পারেন অনাশ্রিত কর্মফলম এখানে তিনি প্রশংসা করছেন এগুলো আমরা আগে বিস্তারিতভাবে বিভিন্ন দিক দিয়ে মীমাংসা শাস্ত্র বিভিন্ন শাস্ত্রের দিক দিয়ে আমরা আলোচনা করেছি অনাশ্রিত কর্মফলম আমার মধ্যে যদি কোনো আশা না থাকে আমি যদি নির্বাসনা হয়ে আমি যদি কোনোরূপ কামনা ছাড়া কর্ম করতে পারি সংসারের কর্ম করতে পারি তখন সেই কর্মটিকে আমরা বলি কর্মযোগ কর্ম আমরা যখন করি যখন আমরা কোনো কিছু কাজ করছি কাজ করতে গেলে সেখানে কয়েকটা জিনিস থাকে আমাদের মধ্যে প্রথমে থাকে অহংকার সেখানে আমি থাকে আমি যে কর্তা এই কর্তৃত্ব বোধটি আমার মধ্যে থাকে আমি থাকে অহংকার থাকে সেখানে থাকে একটি কামনা থাকে আমি যখন কর্মটি করি কর্মটির পিছনে একটা বাসনা থাকে একটা কামনা থাকে আমি যদি আজকে ওখানে যাই আমি যদি এই কাজটি করি তার বিনিময়ে আমি এই জিনিসটা পেতে পারি তার বিনিময়ে মাসের শেষে আমি একটা মাইনা পেতে পারি ফলে কি আমার এই যে কর্মটি কর্মটির পিছনে একটি বাসনা বা কামনা আছে ফলে প্রত্যেক কর্মের ক্ষেত্রে সেখানে অহংকার থাকে কর্তৃত্ব অহংকার মানে আমিত্ব বোধ আমি যে কর্তা এই আমিত্ববোধ থাকে এবং বাসনা থাকে কামনা থাকে এটাই হচ্ছে কর্ম সাধারণ দৃষ্টিতে এটাকে আমরা বলি কর্ম কর্মযোগকে কর্মযোগের ক্ষেত্রে এখানে কর্তা আমিত্ব আছে কিন্তু আমার মধ্যে এমন কিছু আমি যোগদানে যাই বা ঠাকুরের দীক্ষিত মহাপুরুষদের কথা শুনি ঠাকুরের বই পড়েছি সংগ্রহ করেছি আশ্রমবাস করেছি ভালো কথা শুনেছি ফলে কি আমার মধ্যে একটা সৎ বুদ্ধির উদয় হয়েছেন আমি তখন কি করলাম যে আমি কর্ম করব কিন্তু আমি ঠাকুরের ভাব নিয়ে কর্ম করব এতে আমার কোনো কোনোরূপ কামনা বা বাসনা আমার মধ্যে থাকবে না কিন্তু আমি এই বোধটি আছি আমি কর্তা এই বোধ আছে এই যে কর্ম তখন সেটাকে বলছেন কর্মযোগ তখন সেই কর্মটি হয়ে যায় কর্মযোগ যদি বাসনা না থাকে ভগবান গীতাতে বলছেন আপনারা পড়েছেন কর্মণ্যে আর অস্তে মা ফলেশু কদাচন মা কর্ম ফল হে পূর্ব মাতে সংগস্তি কর্মণে কর্ম করুন কিন্তু কামনা বা বাসনা যদি থাকে তখন সেই কর্ম কর্মই থাকে কিন্তু যদি কামনা বাসনা দূর করতে পারেন কিভাবে দূর করবেন সেটা আমরা পরে দেখেছি ভগবান সেখানে বলেছেন সেখানে আমরা দেখেছি এখানে সেই কর্মযোগীদের একটু উৎসাহিত করার জন্য ভগবান এখানে তিনি তাদেরকে বলছেন অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতীয় সসন্ন্যাসী স্বয়োগী চ তিনিই সন্ন্যাসী তিনিই যোগী যিনি কিনা সংসারী আছেন সংসারের যাবতীয় কর্ম করছেন সংসার সুখে আছেন সংসারের যাবতীয় কর্ম করছেন কিন্তু তার মধ্যে কোনোরূপ কামনা নেই সেই কামনা যখন নেই তখন সেটাকে আমরা যদি সহজভাবে বলতে যাই শাস্ত্রীয় ভাষায় আমরা যদি বলতে যাই গার্হস্থ কর্মযোগ ঠাকুর কথামৃতে সেই কথাটি বলেছেন গার্হস্থ কর্মযোগ গারস্থ কর্মযুগ আমরা বলতে পারি সেটাকে আরও উৎসাহিত করার জন্য ভগবান কি বললেন সন্ন্যাসী তিনিই সন্ন্যাসী সয়োগী আমরা জানি সন্ন্যাসী মানে যিনি সমস্ত কিছু যার মধ্যে কোনোরূপ বাসনা নেই সম্পূর্ণরূপে ন্যাস সম্পূর্ণরূপে ত্যাগ করেছেন সন্ন্যাসী যোগী মানে যোগী সম্পর্কে বলেছি যিনি কিনা সর্বদা যুক্ত যোগী মানে যোগ যোগ মানে কি যুক্ত করা অ্যাডিং অ্যাড করা একটার সাথে আরেকটার যখন যোগ করা হয় সেটাকে আমরা বলি যোগ যোগ মানে কথাটির অর্থ কি যুক্ত করা আমার মধ্যে যে জীবাত্মা আছে যে ঈশ্বর যাকে আমরা পরমাত বলি তার সাথে যুক্ত করা সেটাই হচ্ছে যোগ অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতীয় সসন্ন্যাসী যোগী তিনি যোগী এগুলো আমরা দেখেছি এটা আমরা যদি সহজভাবে নিতে চাই এখানে আমরা হয়তো ভুল করব কারণ আমি সন্ন্যাসী মানে জানি আমরা রামকৃষ্ণ মিশনে যাই বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রমে যাই বিভিন্ন আশ্রমে থাকারও সুযোগ হয় তো ফলে আমরা জানি সন্ন্যাসী কী এখন যদি আমি বলি না আমার বাড়িতে মুখ আছেন তিনি সংসার করেননি তিনি সমস্ত কাজকর্ম করছেন তাকে যদি বলি সন্ন্যাসী আপনি বলবেন না আপনি মিথ্যা কথা বলছেন আপনি ভুল করছেন কারণ কি সন্ন্যাসী মানে কি সন্ন্যাসী সম্পর্কে সন্ন্যাসী মানে আমি জানি যোগী মানে কি আমি সেটা জানি এখানে এই কথাটির উদ্দেশ্য হচ্ছে কর্মযোগীদের একটু উৎসাহিত করা তাদেরকে প্রশংসার মাধ্যমে তারা যাতে আরও এই কাজে এগিয়ে যায় আমরা যদি বলি প্রশংসা করার জন্যই কেবলমাত্র প্রশংসা প্রশংসা করার উদ্দেশ্য প্রশংসা করার উদ্দেশ্য তাকে সে যাতে মানুষটি যাতে অনুপ্রাণিত হয় খুব সুন্দর মীমাংসা দর্শনে আমরা আলোচনা করেছি এবং আপনাদের আপনারা শুনেছেন মীমাংসা দর্শনে খুব সুন্দর বলেছেন বিবাহ বাসরে যখন জামাই আসে সেই জামাইয়ের অনেক প্রশংসা করে সবাই সেখানে কত গুণী লোকও তার প্রশংসা করতে থাকে শ্বশুর মশাই অত কত গুণী লোক তিনিও জামাইয়ের খুব প্রশংসা করে প্রশংসার উদ্দেশ্য নহি নিন্দতি নিন্দতব্যের মীমাংসা দর্শনে বলছেন কেবলমাত্র প্রশংসা করার উদ্দেশ্য অন্যকে নিন্দা করা নয় প্রশংসা করার উদ্দেশ্য সেই মানুষটির যা প্রশংসা করার জন্য আমি প্রশংসা করছি কোনো অন্যের যে নিন্দা সেখানে সেটা কাম্য নয় সেই জন্য এখানে সসন্ন্যাসী অযোগী আমি যদি বলি যে গৃহস্থ মানুষ তিনি নিরাসক্তভাবে কর্ম করছেন তিনি যদি সন্ন্যাসী হন তিনি যদি যোগী হন তবে এই আশ্রম রামকৃষ্ণ মিশন করার কী দরকার ছিল সন্ন্যাসীদের রাখার কি দরকার দরকার ছিল না এখানে সেই উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে এই যে ক্রিয়াটি কর্মযোগ্যে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এরপরে আমরা দেখেছি সেখানে কর্মযোগ করতে করতে মানুষরা যখন মনে চিত্ত শুদ্ধ হয় যখন চিত্ত শুদ্ধ হয় চিত্তযন্ত্র সংযত হয় আরুরুক্ষ মুনির এবং কর্ম কারণম উচ্চতে ভগবান সেই জন্য বলছেন না কর্ম যিনি কিনা আরুরক্ষ মুনির যোগম যিনি যোগমার্গে আরোহিত চান যোগে যোগ সাধনা করতে চান তার জন্য কারণ কি তার বিধান কি কারণ যারা যোগ করবেন তাদের জন্য বিধান কি কর্ম কারণম উচ্চতে কর্ম কর্মযোগ কর্মযোগ হচ্ছে এই আরুর উৎস নিজেকে উত্তোলন করা যোগ ক্ষেত্রে উত্তোলন করার মাধ্যম হচ্ছে কর্ম যোগা রূঢ়স্য তৎসৈব যিনি সেই যোগে আরূঢ় হয়ে গিয়েছেন তার কি কর্তব্য সমকারণ মুচ্চতে আরুরুক্ষ মনিরোগম আরুরুক্ষ আমি হতে চাই যোগ সাধনা করতে চাই আমি অনেক কর্মটর্ম করেছি নিষ্কাম কর্ম করেছি ঠাকুরের তো ঠাকুরের বই পড়েছি স্বামীজির বই পড়েছি এখন আমি কি করি আমি হচ্ছি আর আমি এসবের মধ্যে যেতে চাই না আমি নিষ্কাম কর্ম করি নিষ্কাম কর্ম করতে করতে আমাদের মনের মধ্যে চিত্ত শুদ্ধ হয় চিত্ত শুদ্ধ হওয়ার কথাটির অর্থ কি আমরা প্রতিনিয়ত অনেক রকম চিন্তা করতে থাকি প্রতিনিয়ত আমাদের মধ্যে ভালো মন্দ অনেক কিছু চিন্তা করতে থাকে সেই চিন্তার প্রবাহ হচ্ছে আমাদের মনের যে ক্রিয়া চিত্তস্ব নামনা উভয়ত বাহিনী বহতি কল্যাণায় বহতি পাপায় আমাদের মধ্যে এই যে বৃত্তি সর্বদা উঠছে সেই চিত্ত বৃত্তি আমি যখন নিজেকে সংযত করতে পেরেছি কর্ম করতে করতে স্বামীজি সেই জন্য বলছেন শাস্ত্র বলছেন কি সুন্দর কথাগুলো স্বামীজি এইগুলো নিয়েছেন তার যে বক্তৃতা তার যে লেকচার সেখানে পড়েছেন স যথা কাম ভবতি তৎক্রতুর ভবতি ক্রতুর ভবতি তৎকর্ম করুতে বৃহদার উপনিষদে কি সুন্দর কথাটি আমরা অনেক সময় দেখলাম আমি যদি কর্ম করি আমি কথায় বললাম এখানে যদি মনে করুন একটি সংসার সংসারে অনেক রকমের কর্ম সেখানে দশটি পুরুষ মানুষ আছে সেই দশটি পুরুষ মানুষের মধ্যে কাজটি ভাগ করে নেওয়ার পালা কোনো কাজটি খুবই পরিশ্রম সাধ্য কোনো কাজটি অল্প পরিশ্রম সাধ্য তখন আমরা কি করি আমরা সাধারণ দৃষ্টিতে আমাদের কি মনে হয় আমরা ওই অল্প পরিশ্রম সাধ্য কাজটিকে নেওয়ার চেষ্টা করি যদি সংস্থা না কোনো ইনস্টিটিউশনে যেখানে সবাই সমান আমরা সবাই রাজা ফলে কি আপনার ইচ্ছা থাকে আপনি যদি বলেন না আমি কাজটি করতে চাই না আমি এই কাজটি করতে চাই এখানে শাস্ত্র আমাদের বৃহদান উপনিষদ স্বামীজিও বলেছেন বারে বারে বলেছেন যথা ভবতি তৎক্রতুর ভবতি ক্রতুর ভবতি তৎকর্ম ক্রিয়া কি সুন্দর কথা কি যদি আমি বেশি কাজ নেই যত কাজ করতে থাকি করতে করতে আমার কী হয় যত ক্রতুর ভবতি কর্ম ক্রিয়াতে তৎ ক্রতুর ভবতি ক্রতু অর্থাৎ নিশ্চয় হয় নিশ্চয় মানে কি আপনার একটা সুন্দর অভিজ্ঞতা হয় কাজটি করার ফলে আপনার একটা সুন্দর অভিজ্ঞতা হয় ইয়াদ ক্রতুর্ভাবতি তৎকর্ম ক্রিয়াতে এই যে অভিজ্ঞতাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ যত কর্ম করে তার তত রকমের অভিজ্ঞতা বিভিন্ন রকমের অভিজ্ঞতা বিভিন্ন মানুষ বিভিন্ন ঘাত প্রতিঘাতে বিভিন্ন বাধা বিপত্তি মান অপমান সমস্ত কিছুর মধ্য দিয়ে যখন কাজ করে এগিয়ে যায় এই কর্মের যে স্যাটিসফ্যাকশান কর্মের যে ফল সেটা হচ্ছে আমাদের চরিত্রের পর বিরাট ভূমিকা পালন করে ক্রতুরভাবতী তৎকর্ম ক্রিয়াতে সেই জন্য বলছেন আমি যখন এরূপ কর্ম করতে করতে মন যখন সংযত হয় চিত্ত যখন শুদ্ধ হয় তখন কি হয় আমরা ধীরে ধীরে যখন আমাদের স্বরূপ অবলোকন করতে পারি আমি যখন বুঝতে পেরেছি যে আমার জীবনটা স্বামীজির বই পড়েছি মহারাজের ক্লাসে গিয়েছিলাম মহারাজ বলেছেন যজ্ঞ দান তপ সংসারীদের প্রতি আমরা যদি শাস্ত্র করি সেখানে বলছেন যজ্ঞ দান তপ তপ সাধ্যায় তপস্যা ব্যাপলিঙ্গা শাস্ত্রের প্রতিটি পদে পদে আমরা পাই এই তপস্যা তপস্যা মানে চেষ্টা সাধনা আমি ঠাকুরের বই পড়েছি ফলে এখন আমি আমার আর কোনো কামনা বাসনা নেই কারো প্রতি আমার কোনো দায়িত্ব নেই আমি এখন একদম নিশ্চিত আমার মধ্যে কোনো কামনা নেই বাসনা নেই এখন আমার কি কর্তব্য এখন কর্তব্য আমার ধ্যান করা উচিত সাধন ভজন করা উচিত এখন ধ্যান ধ্যানের খুব চারদিকে প্রচলন চারদিকে যখন প্রচলন তখন কি করলেন ধ্যান করতে বসে পড়লেন চারদিকে ধ্যান ধ্যান ধ্যান ধ্যান ধ্যান কয়েকজন এসেছিলেন যে ধ্যান শুনুন ধ্যান গীতার গীতার দৃষ্টিতে ধ্যান শুনুন এখন কেউ ধ্যান করতে বসে গেলেন বলে দিলেন বা টিভিতে দেখে নিলেন এই করে ধ্যান করুন ধ্যান করতে বসে পড়ল ধ্যান করতে বসে পড়ে কি করছেন ধ্যান করতে বসে কি করলেন চোখ তো বন্ধ করে দিয়েছে চোখ বন্ধ করেছে ফলে সব ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়া যখন বিষয়ের সংস্পর্শে আসে তখনই আমাদের মধ্যে কামনা বাসনা আসে আমি যখন একটা আমাদের চক্ষু চক্ষু যখন কোনো একটা বিষয়ের সংস্পর্শে আসে তখন তার যে রেজাল্ট তার যে ক্রিয়াটি আমার মধ্যে তার যে প্রতিফলন দেখা যায় আমি একটা ভালো জিনিস দেখে আনন্দিত হই খারাপ জিনিস দেখে দুঃখিত হই ভালো একটা জিনিস খেলে মিষ্টি যখন খেলাম খুব একদম ভালো লাগলো ঝাল বা তেঁতু যখন খেলাম তখন মুখটা কীরকম হয়ে গেল আমি কি করলাম সব বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ এখন চোখ চোখ বন্ধ করলে আপনার যে এই বহির ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিয়া তচ আপনি স্টপ করে দিলেন কিন্তু আপনি বসে কি করছেন জব করতে বসলেই আগেকার দিনে আগেকার দিনে আমাদের যখন বেলুন মঠের প্রথম প্রথম তখন খুবই করুণ অবস্থা তখনকার দিনের কিছু মহারাজের সঙ্গ করার সুযোগ হয়েছিলেন তাদের কাছে শুনেছি কি কষ্টের জীবন তারা যাপন করতেন কোনো একজন মহারাজ অসুস্থ তখনকার দিনে টিফিনের ব্যবস্থা ছিল বেলুর মঠের ইতিহাস পুরনো দিনের ইতিহাস যদি পড়েন দেখবেন টিফিনের ব্যবস্থা ছিল এরকম একটা সিগারেটের যে খাপ সেই খাপের এক খাপ মুড়ি এটাই ছিল টিফিন আর যদি কেউ অসুস্থ হতেন অসুস্থ যদি হতেন তার জন্য ফলের ব্যবস্থা ছিল কি ফল বাতাপি লেবু তখনকার দিনে খুব করুণ অবস্থা ছিল বেলুর মঠে সেই সময় আমাদের আমরা যে আশ্রমে ছিলাম স্টুডেন্ট হিসাবে সেখানকার একজন সিনিয়র মহারাজ সিনিয়র দাদা ছিলেন তিনি সন্ন্যাস নিয়েছিলেন কালিদা মহারাজ কালিদা মহারাজ আপনারা জানেন মায়ের শিষ্য ছিলেন তিনি ছিলেন জামশেদপুরে সেই কালিদা মহারাজ তখনকার দিনে বেলুর মঠের অ্যাকাউন্ট দেখতেন অ্যাকাউন্ট করতে করতে কখনো কখনো এটা আপনাদের হয় জানি না কিন্তু আমাকেও এখানে মাঝে মাঝে আমাকে এই কর্ম করতে হয় অনেক সময় কি হয় পয়সা মেলে না পয়সা অনেক সময় বেশিও হয় আবার অনেক সময় মেলে না যখন মেলে না তখন কি হয় টেনশান হয়ে যায় এখানে আমার পক্ষে সুবিধা কারণ গিয়েছে এখানে আমি বসি অনেক পুরনো আপনারা অনেকেই প্রণাম করে প্রণামী দেন ওতে কোনো রকমে ম্যানেজ করা যায় কিন্তু যাদের পক্ষে এই সুবিধা নেই এই সাহায্য নেই তাদের পক্ষে খুবই কষ্টের ব্যাপার তাকে একটি খুব অড সিচুয়েশানে ফেস করতে হয় সবাইকে বলতে হয় তার যে ডিসক্রেডিট সেটা সবাই মধ্যে ফিরে আসে এই কালিদা মহারাজ তখনকার দিনে মহারাজরা তখন সব সাধুরা বলতেন কি কালিদা যা রোজগার তার থেকে দেখছি তোমার খরচ বেশি এই যে খাতা লেজার ক্যাশ বই বড় বড় খাতা সে কত টাকা তত ডোনেশনই নেই বেলুর মঠে তারপর কী করছেন কখনো কখনো এসে বলতেন সন্ধেবেলা বিকালবেলা যখন ক্যাশ মিলাতেন ক্যাশটা মিলত না যেদিন মিলত না তার চোখ মুখ একদম বুন্দ হয়ে বসে থাকতেন হচ্ছে কী হলো কালিদা কালিদা বলতেন কারণ কি বেলগুড়িয়া যারা স্টুডেন্ট তাদেরকে দাদা বলে তো দাদা কালিদা কি হলো কালিদা না পয়সা মিলছেন তখন তারা যুক্তি দিতেন এই যুক্তিটা বলার জন্যই যে চিন্তা করার কিছু নেই ওই যখন জব করতে বসবে তখনই ঠিক পেয়ে যাবে কোথায় ওই পয়সাটি কোথায় গেল ওই টাকাটি কোথায় গেল তখনই বলবেন অর্থাৎ কথাটির উদ্দেশ্য হচ্ছে আমরা যখন জব করতে বসি আমাদের ইন্দ্রিয়গুলো ঠিক বন্ধ একদম সব জায়গায় তালা লাগানো চোখে তালা লাগানো কানে তালা লাগানো চক্ষু কর্ণ নাসা জিয়াত সব জায়গায় তালা লাগানো চোখ বন্ধ করে আপনি যখন বসে আছেন কিন্তু আপনার আরেকটা ইন্দ্রিয় চালু আছে সেটা কি যেটাকে আমরা বলি অন্তর ইন্দ্রিয় অন্তর ইন্দ্রিয় যদি চালু থাকে তখন কি হবেন এখানে বসে আছেন শুনছেন যেই জব করতে বসলেন বুঝলেন আরে মেঘ ডাকছে জানলাটা বোধহয় খোলা আছে যা সব খুলে যাবে বিভিন্ন রূপ চিন্তা আপনার মধ্যে এসে উপস্থিত সেটাও একটা বাধা সেই জন্য ভগবান কি বললেন যোগারস্য সম কারণ মুচ্যতে সম সম মানে ইন্দ্রিয় অন্তরিন্দ্রিয় যদি বহিরিন্দ্রিয় আপনি নিগ্রহ করলেন সাথে সাথে অন্তরিন্দ্রিয় যদি না নিগ্রহ হয় তবে যোগে আরূঢ় হওয়া সম্ভব নয় আমরা একটু এগুলো আগে আলোচনা করেছি জাস্ট আপনাদের পুনরাবৃত্তির জন্য করে যাচ্ছি অত্তরেদাত্মনাত্মানম আত্মানম অবসাদয়ের আত্মৈব হি আত্মনা বন্ধু আত্মই পরিপুরা আত্মা কি সুন্দর কথাটি বলছেন এই যে সুন্দর কথাগুলো আপনি শুনলেন এখন আমাদের কর্তব্য কি সেটা জীবনে প্রতিফলিত করা জীবনে নেওয়া জীবনে নেওয়া কিভাবে সম্ভব সেই জন্য সৎ বুদ্ধির প্রয়োজন যদি বুদ্ধি ঠিক না থাকে আমি বুদ্ধি আপনি কেন ধ্যান করতে যাবেন এখন কেন এখানে এসে ক্লাস শোনার কী দরকার আপনি ইচ্ছা করলে এখন মনি স্কোয়ার গিয়ে একটা চক্কর দিয়ে আসতে পারতেন বা এখানে প্যান্টালুন আছে প্যান্টালুন এক চক্কর লাগিয়ে আসতে পারতেন এখানে এসে ক্লাস শোনার কী দরকার কারণ কি এখানে আপনার একটা বুদ্ধি ক্রিয়া করেছে বুদ্ধি মন মনের স্বভাব কি সংকল্প বিকল্পাত্মিকা মন মন কি করে মনের একটা সেখানে একটা সংকল্প নেয় যোগ দর্শনে বলছেন সংকল্প বিকল্পাত্মিকা মন সংকল্প করে এটা করব কি করব না তারপর কি করে আপনার বুদ্ধি সৎ বুদ্ধি কি করে নিশ্চয়াত্মিকা বুদ্ধি নিশ্চয় করে দেয় আপনার বুদ্ধি নিশ্চয় করে দেয় না যাও যাও গিয়ে ক্লাসটি শোনো বা ওখানে যাও ওই কর্মটি করো ফলে কি এই বুদ্ধিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ উদ্দরেদাত্মনাত্মানম আত্মানম অবসাদয়েত আত্মৈব হি আত্মনা বন্ধু আত্মৈব রিপুরাত্মন ফলে আপনার এই যে বন্ধু বন্ধুকে এই বুদ্ধি বুদ্ধি আপনাকে সৎপথে চালিত করছেন সেই জন্য এই বুদ্ধি হচ্ছে আপনার বন্ধু যদি বিপদে চালিত করে আত্মই হই রিপুরা আত্মন সেই বন্ধু সেই আত্মই বুদ্ধিটা হচ্ছে আপনার শত্রু অর্থাৎ সংসার সাগরে আমরা যারা নিমগ্ন তাদেরকে এই সংসার সাগর থেকে বেরিয়ে আসার যে বুদ্ধি তিনি হচ্ছেন আমার কাছে সব থেকে প্রিয় বন্ধু এবং যিনি আমাকে সংসার সাগরে জোর করে বদ্ধ করার চেষ্টা করে তিনি হচ্ছেন আমার কাছে সব থেকে বড় শত্রু আত্মৈব রিপুরাত্মন আত্মৈব ঠাকুর বলছেন কথামৃতে বোধে বোধ করা যা বোধ মানে বুদ্ধি বোধে বোধ করা যায় ঠাকুরের কি সুন্দর সুন্দর কথা সহজভাবে আমি যখন এই গীতাটি পড়তে থাকি এবং সাথে সাথে ঠাকুরের কথাগুলো আলোচনা করি চেষ্টা করি কোথায় কিছু বলেছেন কি না দেখে অবাক হয়ে যায় যে প্রতিটি ক্ষেত্রে তার তিনি সমভাবে বিশেষ করে এই অধ্যায়টিতে প্রত্যেকটি শ্লোকে তার কমেন্ট আমরা পাই এবং যে কমেন্টগুলো যার মাধ্যমে আমরা সেই শ্লোকটির যে তাৎপর্য সেটা আমরা সহজে অনুধাবন করতে পারি ঠাকুর বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্তি শ্রদ্ধা বুদ্ধি শ্রদ্ধা জ্ঞান এক ঠাকুর বলছেন কথা কথামৃতে সেই একই কথা ভগবান সেই বললেন বন্ধুর আত্মা অনস্তস্য অনাত্ম অনাত্মনস্তু শত্রুতে বর্তেতাত্মৈব শত্রু এই বুদ্ধি বুদ্ধি হচ্ছে আমার কাছে বন্ধু বুদ্ধি হচ্ছে আমার শত্রু এই যে সৎ বুদ্ধি সৎ চিন্তা করব কি সুন্দর কথা ফলে বুদ্ধি এই যে চিত্ত বৃত্তি বৃত্তি চিত্ত সেই চিত্তই হচ্ছে মুক্তির রাস্তা শাস্ত্রের আরেকটি উৎকৃষ্ট গ্রন্থ পঞ্চদশী পঞ্চদশীতে বলছেন চিত্তমেব হি সংসারাত নেন শোধয়ে এই চিত্ত এই যে বৃত্তি আপনার মনের মধ্যে যে বৃত্তিগুলো উঠছে সেই বৃত্তি হচ্ছে আপনার সংসার সেই বৃত্তি হচ্ছে সংসার থেকে মুক্তি পাবার রাস্তা জিতাত্মন প্রশান্ত পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখে এসু তথা মানা অমানয় এগুলো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যিনি কিনা জিতাত্মা যিনি কিনা নিজের যে আত্মা আত্মা অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় ইন্দ্রিয় সর্বদা বিষয়ের দিকে ধাবিত হতে থাকে যিনি কিনা সেটাকে জয় করেছেন সংযত চিত্ত যিনি কিনা সংযত করতে পেরেছেন যিনি সেটাকে কন্ট্রোল করতে পেরেছেন তিনি হচ্ছেন জিতাত্মানা যিনি কিনা প্রশান্তস্য প্রশান্তস্য প্রসন্ন অন্তরকরণ যার মধ্যে অন্তকরণ অন্তকরণ মানে কি আমাদের মধ্যে অন্তকরণ কথাটির অর্থ কি মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটি জিনিসকে আমরা বলি অন্তঃকরণ যারা সিরিয়াস স্টুডেন্ট আপনারা এই জিনিসগুলো লিখে নিতে পারেন মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটি জিনিসকে আমরা বলি বেদান্তের ভাষায় বা অদ্বৈত ফিলোজিপিতে আমরা তাদেরকে বলি অন্তঃকরণ যার অন্তঃকরণ প্রশান্ত যার মধ্যে কোনো কামনা বাসনা নেই যার মধ্যে কোনো কোনোরূপ তারা নেই প্রশান্ত পরমাত্মা সমাহিত আর যে কিনা জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্ত আত্মা কি সুন্দর কথা জ্ঞান এবং বিজ্ঞানে তৃপ্ত আত্মা জ্ঞান হচ্ছে কি সুন্দর কথা মধুসূদন সরস্বতী তিনি তার টিকাতে লিখেছেন জ্ঞান হচ্ছে পরোক্ষ জ্ঞান কি সুন্দর কথাটি আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম জ্ঞান এবং বিজ্ঞান ও তৃপ্তা জ্ঞান মানে কি আমি যখন শাস্ত্রোক্ত পদার্থান পরিজ্ঞান আমি এক শাস্ত্র বই পড়লাম তার থেকে একটা তথ্য পেলাম আমার একটা অভিজ্ঞতা হলো এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানম তো শাস্ত্রোক্ত জ্ঞাতানাং তথা এব সানুভব করণম সেটাকে আমি যখন অনুভব করলাম সেটা যখন আমি চেষ্টা করলাম নিজের জীবনে নেওয়ার চেষ্টা করলাম তখন সেটাকে আমরা বলছি বিজ্ঞান ঠাকুরের কথাতে বলছি ঠাকুর বলছে কাঠে আগুন আছে এই যে জ্ঞান এই যে জানা সেটা হচ্ছে জ্ঞান এবং সেই কাঠটিকে নিয়ে আমি যখন রান্না করি তার থেকে অন্ন প্রস্তুত করি এবং সেটা খেয়ে যখন হৃষ্টপুষ্ট হই এটা হচ্ছে বিজ্ঞান ঠাকুরের কথাতে সেই একই কথা মধুসূদন সরস্বতী বলছেন একটি পরোক্ষ জ্ঞান আরেকটি হচ্ছে অপরোক্ষ জ্ঞান দেখুন কি সুন্দর কথাটি যুক্তিটা দেখুন পরোক্ষ মানে আমি দেখলাম পরোক্ষ অপরোক্ষ মানে কি ইনডাইরেক্টলি আমি একটা জিনিস জানলাম জ্ঞান করলাম তার থেকে আমি একটা জিনিস অনুভব করলাম উপলব্ধি করলাম হৃষ্টপুষ্ট হলাম অপরোক্ষ জ্ঞান পরোক্ষ অ্যান্ড অপরোক্ষ জ্ঞান বিজ্ঞান আত্মা কুটস্থ বিজেতেন্দ্রীয় যুক্ত ইত্যুচ্ছতে যোগী সমল অষ্টাত্মকাঞ্চন এর আগের ক্লাসে আমরা এখানেই শেষ করেছিলাম যে এই অবস্থাতে সেই যোগী তিনি কি দেখেন সমলোষ্ট্রাশ্ম কাঞ্চন টাকা মাটি মাটি টাকা এক মনে হয় ঠাকুর এই কথাটি বলেছেন টাকা মাটি মাটি টাকা এই যে অবস্থা এই কথাটির অর্থকে আপনি যদি একটু ধীর স্থিরভাবে চিন্তা করেন দেখবেন কথাটির অর্থ আর কিছু নয় কথাটির অর্থ হচ্ছে এর মধ্যে এসে যায় বৈরাগ্য বৈরাগ্য মানে কি আমি যখন আমি যদি একটা জিনিসের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই আমার যদি মনে কর কোনোরূপ আকাঙ্ক্ষা না থাকে তখন সেখান থেকে সেখানে কি হচ্ছে না হচ্ছে ইউ আর নট ইন্টারেস্টেড উদাসীন উদাসীন বল উদাসীনের মতো ব্যবহার করবেন আপনি কি করবেন দেশ দেড় চোপ আপনার ওতে কোনো যায় আসে না কি হচ্ছে না হচ্ছে এতে আপনার কোনো যায় আসে না ফলে কি তখন কি তখন আপনার কাছে ওর কি ওর ভ্যালু কি ওর ভ্যালু কোনোই ভ্যালু নেই ওর কাছে ওই যে জিনিসটা ওই জিনিসটার কাছে আপনার কোনো ভ্যালু নেই টাকা মাটি মাটি টাকা সোহেন মিত্র উদাসীনম মধ্যস্থ দেশ বন্ধুসু সাধুস্বপি চপাপেশু সমবুদ্ধির বিশেষতে সোহিত মিত্র অরিব মানে শত্রু উদাসীন মধ্যস্থ দেশ বন্ধু সাধু এবং পাপিতে তিনি সমবুদ্ধি হন যোগীর যোগীর কি অবস্থা সেখানে আমরা দেখছি যোগী সর্ব সবাইয়ের মধ্যে সৈন মিত্র উদাসীনম মধ্যস্থ দেশ বন্ধুসু শ্বেত মানে কি এগুলো আমরা সর্বদা ব্যবহার করি কিন্তু এর প্রকৃত অর্থ আমরা জানি না শ্রহিত মানে কি প্রত্যুত উপকারের কোনোরূপ আশা না করে যদি উপকার আমি কোনো কিছু নেই আমি মানুষের উপকার করি সেই যে মানুষটিকে আমরা বলি সুরহিত মিত্র মানে কই মিত্র কথাটির অর্থ হচ্ছে স্নেহবান অরি মানে শত্রু উদাসীন মানে কি উদাসীন মানে যে কিনা কারো ভজনা করে না দুজনের মধ্যে কলহ বা দুজনের মধ্যে শত্রুতা দুজনের হাঁটাহাঁটি মারাপিটা তার মধ্যে একজন তিনি কি উদাসীন উদাসীন কথাটির অর্থ কি সে কারো ভালো চায় ভালো বা মন্দ কোনো কিছু চায় না মধ্যস্থ মধ্যস্থ মানে কি সোহেন মিত্র উদাসীনম মধ্যস্থ দেশ বন্ধু মধ্যস্থ মানে কি যখন দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বের মধ্যে উভয় পক্ষের যে হিতৈষী এগুলোকে খুব টার্মগুলো খুব খুব ক্রিটিক্যাল এগুলো খুব সুন্দর নিজের বুদ্ধিকে কালচার করুন দেখবেন এগুলো বুঝতে পারবেন দুজনের যুদ্ধ হচ্ছে দুজনের শাশুড়ি এবং বউয়ের যুদ্ধ ঝগড়া কিন্তু কর্তা যিনি সে কী করে দুজনের ভালো চায় তিনি কি মধ্যস্থ এ এসে মাঝে এসে বলছে আমাকে বলে দিল এ এসে বলছে তোমার বউটা এরকম করছে তিনি কি উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুসু আর দেশ দেশ্য মানে কি যা কিনা আমার অপ্রিয় শত্রু বন্ধু মানে কুটুম্ব সাধু সপি সপা পেশু সর্ববস্তুতেই সমবুদ্ধি আমরা এবার দেখলাম কি আমরা ধীরে ধীরে এগোচ্ছি প্রথমে আমরা দেখলাম কি যোগের যে সার্থকতা যোগের যে কি প্রয়োজনীয়তা যিনি যোগী তার যে কি সার্থকতা প্রথমে আমরা দুটো জিনিস দেখেছি প্রথমে আমরা দেখেছি সম ইনডাইরেক্টলি আপনি একটু যদি এর সাথে সাথে যোগ দর্শন পড়েন দেখবেন ভগবানও সেই পথে হাঁটছেন প্রথমে বলেছেন দম অন্তর বহির ইন্দ্রিয় নিগ্রহ দম সম দম উপরতি তিতিক্ষা ধ্যান ধারণা সমাধি এই যে সপ্তভূমি আমরা ধীরে ধীরে সেই সপ্তভূমিতে যাচ্ছি আমি আমার অন্তর ইন্দ্রিয় নিগ্রহ করেছি আমি আমার বহির ইন্দ্রিয় নিগ্রহ করেছি বহির ইন্দ্রিয় নিগ্রহ করে আমি অন্তর ইন্দ্রিয় নিগ্রহ করেছি অন্তর ইন্দ্রিয় নিগ্রহ করার পর আমি কি করছি যোগী অঞ্জিত সততম আত্মানং রহস্যস্থিত একাকী ইয়ত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ এখন সমস্ত কিছু করলেন ইউ আর কোয়ালিফাইড আপনি অধিকারী যোগশাস্ত্রের আপনি অধিকারী আপনি একদম যোগ্য আপনি যদি এক্ষুনি যোগ করেন যোগ্যের যে ফল সেই ফল আপনি পেয়ে যাবেন এখন আপনার কি কর্তব্য যোগী অঞ্জিত সততম আত্মানাং রহস্য স্থিত যোগী কি করে সর্বদা একা থাকবে সততম রহস্যস্থিত একাকি এত চিত্তাত্মা সর্বদা একাধিস্থির নিরাশির অপরিগ্রহ কোনো কিছুর আশাও নেই কোনো কিছু দিলেও গ্রহণ করেন না আমরা ধীরে ধীরে আমরা অধিকারী হলাম উই আর কোয়ালিফাইড কোয়ালিফাইড পরে প্রথম কর্তব্য কি আমরা যোগের দিকে ধ্যানের দিকে এগোচ্ছি এখন কর্তব্য কি আমরা যদি যোগশাস্ত্রে দেখি বা বেদান্ত বিবেক চূড়ামণিতে বলছেন জগৎস্ব প্রথম দ্বারম বাক নিরোধ অপরিগ্রহ সে একই কথা বলছেন যোগী অঞ্জিত সততম আত্মানম রহস্য স্থিত একাকি আত্মা নিরাশির অপরিগ্রহ যিনি কিনা নির্জনে সর্বদা একাকী আত্মা কোনোরূপ আকাঙ্ক্ষা নেই কোনোরূপ পরিগ্রহ নেই পরিগ্রহ কোনো কিছু নেয় না সর্বদা নিজের মনে অন্তঃকরণে সমাহিত এ অবশ্য প্রথম উদাহরণ বেদ চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন অবশ্য প্রথম দ্বারম বাক নিরোধ অপরিগ্রহ বাক নিরোধ বাক নিরোধ কি করবেন চুপচাপ অপরিগ্রহ কোনো কিছু নেয় না নিরাশ হয় রূপ আশা নেই কোনো আশা নেই নিরাশ কোনো রূপ আশ্রয়ও নেই নিত্যম একান্তশীলতা সর্বদা একা একা সর্বদা একা ভাব ঐক্য ভাব ঠাকুর কোথায় প্রথমে কি বলেছেন এর পরিপ্রেক্ষিতে অনেক বলেছেন ধ্যান করবে বনে মনে বনে কোণে নিত্যম একান্তশীলতা তবে কোথায় এখন কি করবেন কোথায় যাবেন ধ্যান করতে বললেন তো আপনি বিবিক্ত দেশে সুখাসনস্ত শুচি সমগ্রীব শরীর অন্তাশ্রমস্ত সকলেন্দ্রিয়ানি নিরুদ্ধ ভক্তা সগুরুং প্রণম্য কৈবল্য উপনিষদে বলছেন এরপর ধ্যান করতে হবে ধ্যান নামটা অধ্যায়টির নাম দিয়েছেন ধ্যান যোগ ধ্যান করাতে হবে এখন কি করেন ধ্যান করবেন মনে কিন্তু ধ্যান কোথায় করবেন উপভূরে গিরিনাম সঙ্গমে চ নদী নাম ধিয়া বিপ্র অজায়ত এগুলো হচ্ছে খুব সুন্দর কথাগুলো উপভূরে নাম সঙ্গমে চ নদী নাম ধিয়া বিপ্র অজায়ত ঋগ্বেদে ঋগ্বেদ এবং সাংবেদে বলছেন যে ধ্যান করবে কোথায় গিরি সকল গুহাতে গিরি গিরিনাং সঙ্গমে চ নদীনাং বা নদীর যে সঙ্গম সেই সমস্ত জায়গাতে ধ্যান শুদ্ধ হয় সেখানে সব যদি ধ্যান করেন এই সমস্ত জায়গাগুলো ধ্যানের পক্ষে উপযুক্ত আবার বলছেন ভগবান সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য শির মানস মাপমান নাতু শ্রেতম নাতু চৈলা জিন কুশোত্তরম ঠিক আছে আমি সমস্ত কিছু লাগলাম যে ঠিক আছে আমি রাজি ধ্যান করতে রাজি এখন কি করতে হবে আমাকে এখন তো ধ্যান করবেন কি করতে বাসন দরকার সেটাই বলছেন সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য সূচি দেশ সূচি মানে সংস্কারযুক্ত যে স্থান দেবালয় বা যে যেটা আমরা দেখলাম গিরি গুহা সমতল ভূমি অথবা নদীর তীরে সূচৌ দেশে স্থির বা অতি নিচ্চ নয় প্রতিষ্ঠাপন স্থির মানস আক্রমণ সেই সমস্ত জায়গায় আত্মা স্থির হয় ধ্যান জমে যায় নাতু নাতু নিচম যেটা কিনা খুব উঁচু নয় যেটা কিনা খুব নিচু নয় চৈলা জিনা কুশোত্তরম এরপর কি দরকার আসন দরকার আসন কীরকম হবে চৈলা জিনা চৈলা মানে কথাটির অর্থ হচ্ছে বস্ত্র নরম কাপড় জিন মানে কি জিন মানে হচ্ছে চর্ম মৃগচর্ম বা ব্যাঘ্র চর্ম আর কুশোত্তরম কুশ কুশের আসন কুশের উপরে রাখতে হবে এই চর্ম মৃগচর্ম বা ব্যাঘ্রচর্ম তার উপরে বস্ত্র নরম বস্ত্র এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বার্তিককার তার অনেক কিছু এখানে কন্ট্রাডিক্ট আছে আপনি বলবেন যে আপনি বলছেন ধ্যান করতে যোগদানে এখন আরতির পরে আপনিই বলেন ধ্যান করুন কিন্তু এখানে তো প্লাস্টিকের আসন কুস টুস লাগান হরিণ টরিণ হরিণের চামড়া টামড়া জোগাড় করে দিয়ে দিন এক একটা করে তার এই সমস্ত কথারও কার আছে যোগ দর্শনে বলছেন স্থির সুখম আসনম স্থির সুখাসনম এটি চ নিয়ম আসীন সম্ভবা তদা পদ্মাসনং বিরাসনং ভদ্রাসনম স্বস্তিকং দণ্ডাসনং সোপাশ্রয় যা কিছুতে স্থিরসুকম আসনম যেখানে স্থিরভাবে বসা যায় খুব সুন্দর কথা যেখানে অধিককাল যদি বসে থাকেন কোনো কষ্ট হয় না মাঝে মাঝে পা নাড়াতে হয় না করতে হয় না চুপচাপ স্থিরভাবে বসা যায় এই যে আসন সেটাই বলছেন স্থিরাসুখম আসনম ঠিক আছে আসন তো দিয়ে দিলেন এখন কি করবেন পরকে পর আমরা এগিয়ে যাচ্ছি এখন ধ্যানের দিকে এখন কি আসনে আসনও পেয়ে গেলেন সমস্ত কিছু এখন আমাদের কর্তব্য কি তত্ত্বই কার্যম মনস্কৃত্ব এত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপাদিশ্বাসনে উঞ্জত যোগম আত্মন বিশুদ্ধ এখন মনকে সংযত করতে হবে মন হচ্ছে কি এদিক ওদিক এই ওই এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এখন কি হচ্ছে সেই আসনে বসতে হবে আসনে শুয়ে পড়লে চলবে না এখানেও অনেক কমেন্টে দিয়েছে তদাসীনে সুখাসীনং সভ্যে নশ্যে তরং গরম সেখানে শুয়ে পড়লে হবে না শুয়ে পড়ে যদি বলে না আমি এখন ধ্যান লাগাবো শুয়ে শুয়ে সেটাও দেখেছি অনেক বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে দেখেছি এতে খুব একটা বাধা নেই কারণ মাঝে মাঝে আমিও শুয়ে পড়ি তা দেখছি এর কোনো বিরোধ আছে কিনা দেখছি ওতে বিরোধ নেই বলছে শুয়ে পড়লে কি হবে দোষটা কি ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা এই দোষ সেই জন্য বলছেন তলাসনে সুখাসিনং সব্যে নশ্যে তরঙ্করম সর্ববিষেব্য উপসংস্কৃত একাগ্রং মনোকৃত্তা ইয়ত চিত্তেন্দ্রিয়কর চিত্ত চ ইন্দ্রিয়াণী চ চিত্তেন্দ্রিয়াণী তেসাং ক্রিয়াং সংযতা ইস্যাচ কথাটির অর্থটি হচ্ছে এখন তো আপনি উপবিষ্ট হলেন এখন কি হচ্ছে এখন কে ইন্দ্রিয়কে ইন্দ্রিয় যে সে সেটাকে সেটা যাতে বিষয়ের দিকে না যায় সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করা সেটাকে সংযত করা চিত্ত এবং ইন্দ্রিয় ক্রিয়া চিত্তের যে বৃত্তি আপনার মধ্যে যে বৃত্তিগুলো উঠছে বিভিন্ন রকম বৃত্তিগুলো সেটাকে কন্ট্রোল করা সেটাকে সংযত করার চেষ্টা করা দেখবেন রাজা মহারাজের বইটা যদি পড়েন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ সেখানে মহারাজ বলছেন যে আসনে বসে ঝট করে ধ্যান করতে নেই চুপচাপ কিছুক্ষণ বসতে হয় নিজের মনটাকে যাচাই করে নিতে হয় চোখটি বন্ধ করলেই বুঝতে পারবেন মনের ক্রিয়া কোন দিকে ধাবিত হচ্ছে তত্ত্বই ক্রাগং মনে কৃত্য মনকৃত্য এত চিত্তেন্দ্রিয় কর উপাবিশ্বাসনে ইঞ্জাত যোগমাত্ম বিশুদ্ধয়ে এরপর কি এখন বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে নিয়ে আসতে হবে বিষয় ইন্দ্রিয় বিভিন্ন দিকে যাচ্ছে সেটাকে ধীরে ধীরে ধীরে ধীরে সেখানে কি দেবেন ইন্দ্রিয়কে যদি বিষয় থেকে প্রত্যাহার করতে হয় সেখানে কি দরকার সদ্বুদ্ধি সদ্বুদ্ধি কারণ কি আমাদের যে ইন্দ্রিয় সেগুলো হচ্ছে কি সেটা যত আমরা দেখেছি ইন্দ্রিয়ের স্বভাব হচ্ছে সে যত বিষয় পায় বিষয়ের প্রতি হবিষা বর্তমে আমরা পড়েছি মহাভারতে আছে হবিষা কৃষ্ণ বর্তমাবে হবিতে আগুনে যখন ঘৃত দেয় সেটা যখন বাড়তে থাকে সেরকম যখন ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংস্পর্শ আসে তখন এই যে ভোগের প্রবৃত্তি বা কামনা তত বাড়তে থাকে তখন আমাদের কর্তব্যকে সেটাকে সংযত করা ঠাকুরও নিতে বলেছেন কি বলেছেন এটা প্র্যাকটিস করতে পারেন এখানে তো আপনারা বেশিরভাগ মায়েরা আমাদের মনটা হচ্ছে সোর্সের পুটলির মতো নিতে ঠাকুর বলেছেন একবার যদি ছড়িয়ে যায় গোটানো খুব শক্ত সর্ষের যে পুটলি মনে করে আপনারা বাড়িতে আছে ডেলি তো সর্ষে দিতে হয় রান্নাতে সে সর্ষের পুটলিটা ফেলে দিয়ে দেখতে পারেন পরীক্ষা করে নিতে পারেন সর্ষের পুটলি যদি পড়ে যায় তখন কী হয় সেটাকে গুটিয়ে আপনি দেখলেন হয়তো একশো গ্রাম সর্ষে এনেছেন পাওয়া গেল পঁচাত্তর গ্রাম বা পঞ্চাশ গ্রাম বাকিটা কোথায় চলে গেল তাহলে মনটা কি সর্ষের পুটলির মতো ঠাকুর বলছেন মন হচ্ছে সর্ষের পুটলি একবার যদি ছড়িয়ে যায় গোটানো শক্ত সেই একই কথা বলছেন মন হচ্ছে সেই মনটাকে আমাদেরকে সংযত করা মনকে একাগ্র করা সমংকায় শিরগ্রীবম ধারায়ণ চলম স্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রাংসা দিশান বলুকয়ন আত্মা যখন শুদ্ধ হয়ে গেছেন আপনি বসেছেন আপনার সংযত আত্মা এখন কিভাবে বসবেন সেটা বলছেন এখন যদি আমি বলি কীরকম বসবেন আপনার সমংকায় শিরগ্রীবম শরীর চেষ্টা করুন আমি যেটা বলছি চেষ্টা করে দেখুন শরীর মস্তক এবং গলা বসুন শরীর একদম স্ট্রেট হন শরীর মস্তক এবং গ্রীবা এটা কী হবে সরল রেখার মতো এই যে কথাটি বললাম আপনারা কেউ নিলেন না কারণ কি সরলতা নেই এখনও মনের মধ্যে দুবিধা আছে চেষ্টা করতে অসুবিধা কি শরীর মস্তক গ্রীবা সরল এবং নিশ্চলভাবে ধারণ করে সমঙ্কায় শিরগ্রীবম ধারায়ণ চলম শির যখন এরকম স্টিপ হলেন স্টিপ হলে দেখবেন যে ওটা নোড়ার প্রবৃত্তি থাকে যে স্টিপ হলেন দেখবেন একটু নোড়ার চেষ্টা করে সেই জন্য ভগবান বলে দিলেন ধারণ অচলম স্থির একদম স্থিরভাবে ধরে থাকবে স্ট্রেট কোথা থেকে পুরো শির দ্বারা একদম সোজা করে বসুন শির দ্বারা একদম সোজায় কোনো বেন্ট নেই স্থির হয়ে বসতে আমরা যদি আরো সহজভাবে বলি শাস্ত্রীয় ভাষায় বলি মূলাধার থেকে সহস্রার এক স্ট্রেট বক্ররেখার মধ্যে রাখতে হবে সাম্প্রেক্ষ নাসিক গ্রামসা তারপর কি করবেন চেষ্টা করুন খুব সুন্দর প্র্যাকটিক্যাল ধ্যান ধ্যান তো করেন সেট হওয়ার পর এবার চোখ দুটো কোথায় যাবেন চোখ যদি দেখতে থাকেন এদিকে দেখতে মন তো ওদিকেই যাবে এবং কী হয় চোখ নাকের দিকে তাকা সম্প্রেক্ষ নাসিক নাকের যে উপরের বিন্দুতে দৃষ্টি দিই দেশস্থান বলয় কয়ন এটা আমরা দেখেছি এখানে অনেক আমি এই জিনিসটার জন্য অনেক বিভিন্ন শাস্ত্র কীভাবে বলেছেন সেটা আমরা দেখেছি যে এই কথাটির অর্থ হচ্ছে নাকের দিকে দেওয়ানো হয় নাকের দিকে দেখানোর অর্থ হচ্ছে ঠাকুরের ধ্যান মূর্তি চিন্তা ঠাকুর হচ্ছে অর্ধ মিলিত তিনি না চোখ চেয়ে আছেন না চোখ বন্ধ করে আছেন যখন দীক্ষা নিয়েছেন ধ্যান করার সম্পর্কে যে বইটিতে এটা লিখেছেন যে একদম চোখ বন্ধ নয় একদম চোখ খোলা নয় হালকা চোখটি যদি খুলে রাখেন কোথায় দৃষ্টি থাকে নাসিকাগ্রাংশ তখন দৃষ্টিটা নাকের দিকে যায় সম্প্রেক্ষ নাসিকাগ্রাংসাদ দৃশ্যশ্চান বলৌকয়ম সেই দিকে আমাদেরকে দৃষ্টি করতে হবে সমগ্র গ্রীবশিরা সম্ভব সংবৃত্তাস্য সুনিশ্চল প্রাগমুখ বাহপি নাসাগ্রণ্যস্তজোচলয় সমানভাবে আবার এখানে খুব সুন্দর বিভিন্ন ধ্যানের দিক থেকে ধ্যানের যে সমস্ত বই যোগশাস্ত্রে যে সমস্ত বই তার বিভিন্ন বার্তিক কারা তারা লিখেছেন যে এইভাবে যে দাঁড়ালেন এইভাবে যে স্থির হয়ে বসলেন কিন্তু আপনার মুখটি হবে পূর্ব দিকে এই যে মন্দিরটি মন্দিরটি সেইভাবে তৈরি যে মন্দিরটি ঠাকুরের যে মূর্তিটি আপনি যদি বসেন আপনার মুখটি হবে পূর্ব দিকে ঠাকুরের দিকে যদি তাকান মুখটি হবে পূর্ব দিকে সেই জন্য মন্দিরটি এইভাবেই তৈরি যে কোনো মন্দির সেই জন্য তাদের দৃষ্টি পশ্চিম দিকে থাকে যাতে আমরা আমাদের দৃষ্টিটা পূর্ব দিকে হয় সমানভাবে গ্রীষ্মীর মুখ বন্ধ করে পূর্ব দিকে মুখ করে আসীন হয়ে নাসাগ্রে দৃষ্টি নিক্ষেপ করতে হয় নাসাগ্রে দৃষ্টি মানে কি মনটা এখন সমস্ত কিছু থেকে সরিয়ে নিয়ে এসে কোথায় নিয়ে এসছেন সেই একটি বিন্দুতে দৃষ্টি তারপর কি বলছেন বিগত বিগতরিভি ব্রহ্মচারী ব্রতে স্থিতা সমস্ত কিছু তো করছে কিন্তু মূল জায়গায় যদি গলত থাকে তখন ভুল হয়ে যেতে পারে মনঃসংযম্য মচ্চিত্ত যুক্ত আসিত পর প্রশান্ত চিত্ত চিত্ত একদম প্রশান্ত হওয়া প্রয়োজন চিত্তের মধ্যে যদি কোনো রূপ দুবিধা থাকে কোনোরূপ যদি বাধা বিপত্তি থাকে কোনোরূপ ই থাকে দুবিধা যদি থাকে তখন কিন্তু এই যে দুবিধা থাকার জন্য আপনি কি করলেন আমি যে বললাম আপনি কজন স্ট্রেট হয়েছে দুবিধা আছে একটা স্কুলে যদি বাচ্চাকে বলেন ফ্যাট করে দাঁড়িয়ে দাঁড়াবে কিন্তু আপনি পারলেন আপনার মধ্যে অনেক অহংকার এ ও অনেক কিছু আছে ফলে কি এই দুবিধা যদি থাকে তবে সম্ভব না প্রশান্ত আত্মা বিগত রিভি আর কি ভয় যদি থাকে এখানে ভয় কথাটির অর্থ শুধু ভয় নেই ঠাকুরের কথায় লজ্জা ঘৃণা ভয় এ তিন থাকতে নয় বিগত ভি ভয় যদি থাকে ভি কথাটির অর্থ এখানে বহুবচন কথাটির অর্থ বহুবচন কথাটির মাধ্যমে আমরা বুঝতে পারি লজ্জা ঘৃণা ভয় এই তিনটি যদি থাকে তবে আমাদের মধ্যে এই যে আপনার মধ্যে লজ্জা যে মহারাজ বলে আমি ফট করে খাড়া হয়ে পড়লাম তার যদি ঠিক না হয় বা ভয় লজ্জা ঘৃণা ভয় অথবা আমার কোমর এই আছে এখন যদি স্ট্রেট হয়ে যায় হয়তো খটকা লাগলো এখন হয়তো ডাক্তার দেখাতে হবে সেই জন্য কি করলেন প্রশান্ত আত্মা বিগত বি তারপরে ঠিক ব্রহ্মচারী ব্রতে ব্রহ্মচারী যদি ব্রহ্মচারী না হন তখন কিন্তু মুশকিল হয়ে গেল ব্রহ্মচারী মানে কি ব্রহ্মচারী মানে ব্রহ্মণি চরতে ইতি ব্রহ্মচারী আত্মচিন্তাতে তিনি মস্কুল অথবা গুরুকুল বাস লক্ষণম শাস্ত্র বলছেন যিনি কিনা গুরুকুলে থাকেন গুরুকুলে থাকার অর্থ কি গুরুর প্রতি শ্রদ্ধা সম্পন্ন এই যে শ্রদ্ধা সম্পন্ন যদি না হন এই যে সমস্ত কথাগুলো শুনছেন এ সমস্তগুলো কোনো ভ্যালু নেই এর ওটা কি কোথাকার কে ওর কথা আবার শ্রদ্ধা যদি থাকে শ্রদ্ধা আমার লবতেই জ্ঞান সেই জন্য এখানে সেটাও লোক মারে বারে মার করে দিচ্ছেন আত্মা বিগত রেবি ব্রহ্মচারী বতে স্থিত মনের সঙ্গে মজ্জিত যুক্ত আসিত মতপর আজকে আর বেশি সময় নেই মনের সংযম তারপর মনকে সংযম করতে হয় সংযম মানে কি সংযম কথা সংযত করা মনের বৃত্তি হচ্ছে বিভিন্ন দিকে ধাবিত হওয়া সেটাকে আমি যখন সংযত করি তখন যে মৎচিত্ত মৎচিত্ত কথাটির অর্থকে আমাতে ভগবান বলছেন শ্রীকৃষ্ণ বলছেন মৎচিত্ত আমাদের চিত্তটি দাও আমাদের চিত্তটি দাও মানে কি আমার ধ্যান করো মৎচিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর ঠাকুরের কাছে এই মৎচিত্ত কথাটির অর্থ হচ্ছে কি ঈশ্বর কেন্দ্রিক শ্রীকৃষ্ণ কেন্দ্রিক আত্মকেন্দ্রিক ইষ্টকেন্দ্রিক মৎচিত্ত মৎচিত্ত মানে এখানে শ্রীকৃষ্ণ তিনি বলছেন মৎচিত্ত আমরা অনেক সময় বলি খুব সুন্দর কথা শঙ্করাচার্য লিখেছেন আপনি হয়তো বলবেন যে আপনি এটা কোথা থেকে বানালেন ভবতী কশ্চিত রাগ স্ত্রীচিত্ত নতু স্ত্রিয়ম এবার পরত্বেন গৃহ্ণাতি কিং তরি রাজানং মহাদেবং বা অয়ং তু মৎচিত্ত মৎপরোচ ভবতি কশ্চিৎ রাগ স্ত্রীচিত্ত চিত্ত নতু স্ত্রিয়ম এবা পরত্বেন গৃহ্ণাতি কি সুন্দর কথাটি বলছেন অনেকে আছে এখানে পুরুষদের কথাই বলছেন পুরুষরা কি করে স্ত্রীকে স্ত্রীচিত্ত সর্বদা স্ত্রীতে আসক্ত সেই জন্য তিনি বলছেন ভবতি কশ্চিৎ রাগী স্ত্রীচিত্ত চিত্ত নতু স্ত্রিয়ম কিন্তু এইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা অনেকে আছে কি সর্বদা স্ত্রীতে মন স্ত্রীতে আসক্ত বা পুরুষে বা স্বামীতে আসক্ত কিন্তু তিনি কি নতু স্ত্রিয়াম পরত্বেন গৃহণাতি তার কিন্তু তাকে যদি জিজ্ঞেস করে তাকে যদি জিজ্ঞেস করে আপনার সর্বশ্রেষ্ঠ বলে কাকে গ্রহণ করবেন কিন্তু মনটা সর্বদা স্ত্রী স্ত্রীতে আসক্ত বা স্বামীতে আসক্ত তাকে যদি জিজ্ঞেস করেন আপনি সর্বশ্রেষ্ঠ রূপে কাকে গ্রহণ করবেন কিং তরহি রাজানং মহাদেবং বা তিনি তখন বলবেন কোনো রাজা মহারাজদের অথবা মহাদেব শিবকে বলবেন তিনি হচ্ছেন গৃহ্ণাতি এবং তো মাত মাতপারচ কি সুন্দর কথাটি বলছেন কথাটা যদি ট্রিক্সটা যদি বুঝতে পারেন দেখবেন কত আনন্দ পাবেন এখানে আমি যে মৎচিত্ত বলছি আমি আমার স্ত্রীকে আমি যে আমার মৎচিত্ত বলছি কিন্তু মহচিত্ত বলছি কিন্তু আমি যদি বলি আমার গ্রহণীয় জিনিস কি আমি তখন বলবো কোনো রাজা বা কোনো দেবতা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন মৎচিত্ত যুক্ত আসিত মত পর কিন্তু যারা আমাতে মৎচিত্ত আমাতে আসক্ত যাদের চিত্ত তাদের গ্রহণীয়কে আমি স্ত্রীর ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে যেরকম গ্রহণীয় থাকে কোনো রাজা বা দেবতা কিন্তু আমার ক্ষেত্রে কি আমার ক্ষেত্রে যারা চিত্ত অনুগত তারা আমাতেই আসক্ত চিত্ত মদগত প্রাণ ভাবায়ন্ত পরস্পরম ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন শ্রী শ্রী মা ব্যাধে তিনটি প্রার্থনা করেছিলেন তিনটি কি আমার যে সন্তান তাদের যাতে মোটা ভাট কাপড়ের কোনো অভাব না হয় দ্বিতীয় প্রার্থনা করেছিলেন এই যে বেলুর মঠের দুর্দশা দেখে সাধুদের দুর্দশা দেখে বৌদ্ধ বেড়াতে গিয়ে তিনি দেখলেন সেখানে যে বৌদ্ধ আশ্রম বৌদ্ধ আশ্রমের কী সচ্ছলতা তা দেখে সেখানে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করলেন যাতে আমার যে ছেলেরা তাদের যাতে মোটা ভাত কাপড়ের অভাব না হয় খাওয়ার যাতে অভাব না হয় দ্বিতীয় প্রার্থনা করলেন কি আমার এই যে ছেলেরা এরা যাতে পরস্পর একসাথে থেকে তোমার চর্চাতে জীবন যাপন করতে পারে মৎচিত্ত মদগত প্রাণা ভাবায়ন্ত পরস্পরম যারা সমভাবাপন্ন এই গীতাতেও বলছেন পরে আমরা দেখব ভাবায়ন্ত পরস্পরম যারা তোমাতে চিত্ত নিয়োজিত যারা তোমাতে আসক্ত তোমার ভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন একই ভাবের যে মানুষ সেই জন্য কি তাদের জন্য মচ্চিত্ত মদগত প্রাণা ভাবায়ন্ত পরস্পরম তারা যাতে শুদ্ধভাবে ঠিকভাবে থাকতে পারে এখানে আমরা যে সাধনের জায়গাটির কথা বললাম এই কথাটি বলে স্বামীজি যেটা বলেছেন সেটা বলে আমরা শেষ করবো আজকের ক্লাস তোমাদের মধ্যে যারা সক্ষম তারা সাধনের জন্য একটি স্বতন্ত্র গৃহ রাখিতে পারিলে ভালো হয় এই গৃহ শয়নার্থ ব্যবহার করিও না উহাকে পবিত্র রাখিতে হইবে স্নান না করিয়া শরীর মন শুদ্ধ না করিয়া এই গৃহে প্রবেশ করিও না এ গৃহে সর্বদা পুষ্প ও হৃদয়ানন্দকারী চিত্র সকল রাখিবে যোগীর পক্ষে উহাদের সন্নিকটে থাকা বড় উত্তম রাতে ও সায়াসনে তথায় ধূপ দুনাদি প্রজ্বলিত করিবে ওই গৃহে কোনো প্রকার কলহ ক্রোধ বা অপবিত্র চিন্তা যেন না হয় তোমাদের সহিত যাহাদের ভাবে মেলে কেবল তাহাদিগকে ওই গৃহে প্রবেশ করিতে দেবে এইরূপ করিলে শীঘ্রই সেই গৃহটি সত্যগুণে পূর্ণ হইবে এমনকি যখন কোনো প্রকার দুঃখ বা সংশয় আসবে মন চঞ্চল হইবে তখন কেবল ওই গৃহে প্রবেশ করিবা মাত্র তোমার মনে শান্তি আসিবে মন্দির গির্জা প্রভৃতি করিবার প্রকৃত উদ্দেশ্য ছিল তাই এখনও অনেক মন্দির গির্জায় ওই ভাব দেখিতে পাওয়া যায় কিন্তু অধিকাংশ স্থলে লোকে উহার উদ্দেশ্য পর্যন্ত বিস্মৃত হইয়াছে চতুর্দিকে পবিত্র কম্পন রক্ষা করিলে ভাইব্রেশন রক্ষা করলে ওই স্থানটি পবিত্র জ্যোতিতে পূর্ণ হইয়া থাকে যারা এরূপ স্বতন্ত্র গৃহের ব্যবস্থা করিতে না পারে তারা যেখানে উপযুক্ত সাধন করা সম্ভব সেই স্থানেই করিবে ফলে কি আপনারা যে যে স্থানে আছেন মন্দিরে আছেন মন্দিরের যে এই ভাইব্রেশন তার যে পবিত্রতাটা রক্ষা করার দায়িত্ব আপনাদের এখানে সর্বদা উচ্চ চিন্তা করবেন সৎ চিন্তা করবেন স্বামীজি বলছেন স্বামীজির বই যদি পড়েন স্বামীজি বলছেন সর্বদা চিন্তা করো পরের মঙ্গল কামনা পরের মঙ্গল কামনার আবাহ প্রবাহ বইয়ে দাও স্বামীজি বলছেন সর্বার যদি মঙ্গল কামনা করেন দেখবেন ধীরে ধীরে আপনারও মঙ্গল সম্ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি